ইমানের বাতি নিভু নিভু গতিতে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ্লামের প্রতি যিনি উম্মতকে সকল কল্যাণের পথ বাতলে গেছেন দেখিয়ে দিয়েছেন এবং সকল প্রকার অকল্যাণ থেকে সতর্ক করে গেছেন সম্মানিত মুসলিয়ান কেরাম গত জুমায় আমরা আলোচনা করেছিলাম দোয়া সম্পর্কে সেই আলোচনার পরিশিষ্ট হিসাবে আর দুইটি কথা বলবো তারপরে সাময়িক প্রসঙ্গে কিছু আলোচনা তারপরে মেয়েরাজ সম্পর্কে কিছু আলোকপাত হবে ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আরো দুইটি কথা সেটা হলো এই দোয়া মূলত দুই প্রকার একটা হলো দোয়ায় এবাদা আর একটা হলো দোয়ায় মাস আলাহ দোয়ায় এবাদা যেটা ইবাদত যেখানে যেই দোয়া রসুলাম শিখিয়েছেন সেখানে সেই দোয়া আপনি পড়বেন সেখানে উনিশ কুড়ি কম বেশ রদবদল করবার সুযোগ নাই আর দোয়ায় মাস আলা যেটা সেটা কিছু চাওয়া রাস্তা দিয়ে চলছেন হঠাৎ করে বলেন আল্লাহ তুমি আমার উপর রহম করো আর একজন বলে দলিল দাও দলিল কোথায় পাবে না রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে বললেন যে আল্লাহ আমার উপর রহম করো দলিল লাগবে দলিল তখন লাগবে ডেলি যদি ওই রাস্তায় চলার সময় ওই জায়গায় নির্ধারিত ওই দোয়াটাই পড়ে যেটা ওপেন আছে সেটা ওপেন রাখবেন রাস্তায় চলতে চলতে আপনি আল্লাহর কাছে চাইতেই পারেন আল্লাহ তুমি আমার এটা ভালো রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার জন্য একটি ভালো জামাই ভালো মেয়ে কন পুত্রবধূ দান করো এটা নেক সন্তান দান করো এটা যে কোনো সময় আপনি যে কোনোভাবে চাইতে পারেন এটা ওপেন আর যদি ওইটাকে নির্ধারিত করেন কোন এক জায়গার সাথে কোন এক সময়ের সাথে কোন এক দুয়ার সাথে কোন এক পরিমাণের সাথে কোন এক ধরনের সাথে কোন সময় একটু জোরেও বললেন কোন সময় একটু আস্তেও বললেন ধরনটা ওপেন আর ওটা যদি একটা ধরনটাও নির্ধারণ করে নেন যেটা অনির্ধারিত সেটা নির্ধারণ করার সুযোগ নাই আর যেটা নির্ধারিত সেটা রদ বদল করারও সুযোগ নেই আল্লাহ মাফতাহলি আবু আবার রহমাতি কিয়ামত পথে এই দুয়াই থাকবে মসজিদে ঢোকার এর রদ বদল হবে তাহলে আশা করি বিষয়টা খানিকটা ক্লিয়ার হল এটা অনেক লম্বা আলোচনার ব্যাপার এই খুদ্বার মধ্যে কয়েক মিনিটের আলোচনা একটু ধারণা দেওয়া মাত্র দোয়ার কবুলিয়াতের দিক দিয়ে দোয়া যদি করেন আপনি এর তিনটা ফল হয়ে থাকে একটা তরিত গতিতে আল্লাহ সাথে দিয়ে দেন আর একটা ফলটা আল্লাহ বিলম্বিত করেন ইব্রাহিম আলসালাম দোয়া করলেন রব্বানা ওবাসিহিম রসুলে এই দোয়াটা ফল পাওয়া গেল প্রায় সাড়ে তিন হাজার বছর পরে প্রায় সাড়ে তিন হাজার বছর পরে আল্লাহ পাক সেই মক্কার মাটিতে রসুল পাঠালেন আর ইব্রাহিম আলাহাল্লাম এত বছর আগে সেখানে দোয়া করে চলে গেলেন দোয়ার ফল কোন সময় আপনি পেয়ে থাকেন কোন সময় আপনার সন্তানেরা পায় দাদি কাঁঠাল গাছ লাগিয়েছিল না সে কাঁঠাল আপনি খান নাই আবার আপনি লাগাবেন আপনার নাতিরা খাবে আপনি লাগায় কাঁঠাল গাছ কাঁঠাল খেয়ে যাবেন খেতেও পারেন নাও পারেন আপনার দাদি লাগিয়েছিল আপনি খেয়েছেন আবার আপনি লাগাবেন আপনার নাতি নাতিরা খাবে আপনি দোয়া করবেন আপনার নেক্সট জেনারেশন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এক হাজার বছর পরে আপনার বংশধরদের জন্য সে দোয়াটা কার্যকর হবে আর একটা হল দোয়া করলে সেটা সাথে সাথে হয় না কিন্তু সম পরিমাণ বালা মুসিবত আল্লাহ অমিট করে দেন মানে যে কল্যাণটা চাচ্ছেন সেই কল্যাণটা আল্লাহ দিলেন না কিন্তু তার সম পরিমাণ বালা মুসিবত আল্লাহ কি করে দিলেন দূর করে মানে বালা মুসিবত আসতেছিল একটা রোগ আপনার দিকে ধাওয়া করতেছিল ধরবে কিন্তু দোয়ার বদলাতে রোগটা কি হল আল্লাহ পথেই মিশাই দিলেন ওটা আপনাকে আর ধরার সুযোগ পেল না দোয়া দুই প্রকার একটা হলো নেক দোয়া আর একটা বদ দোয়া পিতামাতার দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় মজলুমের দোয়া কবুল হয় অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় পিতামাতার নেক দোয়া কবুল হয় বদ দোয়াটা হয় না মুসাফিরের নেক দোয়াটা কবুল হয় বদ দোয়াটা হয় না তাই বহুবার বলেছি আবারও বলি কোনোদিন কোনো মুসাফিরের সাথে দুর্ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না কোনদিন কোন মুসাফিরের সাথে দুর্ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না কোনদিন কোন অসুস্থ ব্যক্তির সাথে দুর্ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না কারণ অসুস্থ ব্যক্তির দেল থাকে নরম যা বলে তাই আল্লাহ কবুল করে ফেলে মুসাফির থাকে বিপদগ্রস্ত মুসাফির যা বলে তাই কবুল হয়ে যায় পিতামাতার অন্তর থাকে নরম সন্তানের প্রতি সেই সন্তানের প্রতি এই পিতামাতা রাগান্বিত হয়ে যায় সেটাও হয় সেরকম ভয়াবহ যার স্নেহ বেশি তার রাগটাও বেশি যার রাগ বেশি তার দয়াটাও বেশি রাগী মানুষের দয়া বেশি হয় আর যাদের রাগ কম এদের দয়াও কম রাগ হয়ে গেল তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল খানিক্ষণ পর খুঁজে বার লোকটা গেল কোথায় দেখো তো রাগ এত লোকটার সাথে খারাপ ব্যবহার করলাম রাগী মানুষের দয়া বেশি হয় যাই হোক তাহলে দোয়া দুই প্রকার একটা লোক নেক দোয়া আর একটা বদ দোয়া রসুল্লাহ সাল্লাম মুআজবিন জাবাল গাজী আল্লাহ আনুকে বললেন হে মুআজ তুমি যাচ্ছ ইয়ামানে আর ইয়ামানের লোক হল আহলে কিতাব তাদেরকে প্রথমে তাওহিদের দাওয়াত দিবে তাওহিদের দাওয়াত যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিও আল্লাহ পাক দিনে রাতে তাদের উপরে পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন যদি তারা তাও মেনে নেয় তাহলে তাদেরকে বলে দিও তাদের মালের উপরে আল্লাহ জাকাত ফরজ করেছেন তৌখাদুমিন আগ্নিয়াইহিম ফা তুরাদুয়ালা ফোকারাইহীন তাদের নেককার ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদেরকে দেওয়া হবে এখানে হাদিসটার শব্দটা একটু ভালো করে বোঝেন খাদুমিন আগ্নেয়াইহীন তাদের ভিতরকার সম্পদশালীদের কোথাকার ওই ইয়ামানের ওই ইয়ামানের সম্পদশালীদের কাছ থেকে নেওয়া হবে ফাতুরাদুয়ালা ফোকারাই আর ওখানকারই ফকিরদের মধ্যে বিতরণ করতেন এখান থেকে ওলামায় কেরমন বলছেন যে এক জায়গার জাকাত আর এক জায়গায় স্থানান্তর করা বিনা প্রয়োজনে ঠিক নয় আপনি যেখানে আছেন সেখানে যদি অভাবী লোক থাকে সেই অভাবী লোককে বাইপাস করে সাত সমুদ্র তেরো নদীর ওপারে পাঠাবার সুযোগ নেই একটা শর্তে পারবেন যদি আপনার আত্মীয় কেউ গরিব থাকে কারণ রসুলাম বলছেন নিজের আত্মীয় গরিব হলে তাকে যদি কেউ দান করে তাহলে ডবল নেকি একটা দানের নেকি আর একটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নেকি তাহলে আপনি যে দান করবেন যাকে তাকে টাকা দিয়ে দিলেন হয়ে গেল মানুষ যারা টাকা ব্যয় করে তারা কি বুঝে টাকা ব্যয় করে আমার বুঝে ধরেন মনে ধরল এক নর্তকীকে একটা গাড়ি দিয়ে দিল একজন ধনী ব্যক্তি মনে ধরল এক গায়িকার এক গান শুনে পছন্দ হলো একটা প্লট দিয়ে দিল এরা এরা মানুষ এরা গিফট করে হ্যাঁ গিফট করে এরা আবার যারা দিনদার তারাও ওরকম মনে ধরল নিজের পছন্দের এক বক্তা সাহেবকে একখানা গাড়ির চাবি হাতে ধরিয়ে দিয়ে হুজুর দয়া করে আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন সেই বক্তা বক্তৃতা করে যে আল্লাহ হাসান বসরিকে এমন পাওয়ার দিয়েছিলেন যে আল্লাহর আরস পর্যন্ত তার গলার অস্পষ্ট আল্লাহকে ডাকতেন আল্লাহ আরস থেকে তার ডাক শুনতেন তার গলার আওয়াজ এত ছিল আর আল্লাহ যে উত্তর দিতেন সে এইখানে জমিনে বসে সেই উত্তরও শুনতে তার হাতের মধ্যে এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন যে কাউকে জান্নাতের সার্টিফিকেট লিখে দিলে সে জান্নাতি হয়ে যেত এরকম জাহেল বক্তাকেও একজন লোক একটা গাড়ি দিয়ে দিল যেমন রুহু তেমন ফেরেস্তা রুহু যদি নেককার হয় তো রহমতের ফেরেস্তা দাম কবচ করবে আর রুহু যদি বদকার হয় তাহলে গজবের ফেরেস্তা আসবে যেমন বক্তা তেমন শ্রোতা বলছিলাম যে মজলুমের বদুয়া থেকে বেঁচে চলুন রাসুলাম মোয়াজবিন জওয়াল রাজিয়াল্লাহ তালামকে বললেন তাদের সম্পদের জাকাত তুমি কালেকশন করবে গভর্নর হিসাবে কিন্তু তাদের উত্তম সম্পদগুলি নিয়ে যেও না তার সম্পদের মধ্যে ভালো মন্দ যেমন আছে জাকাত নেওয়ার সময় ভালো ভালোগুলি বেছে নিও না তুমি সরকারি জাকাত তহচিলদার তার সম্পদের বড় বড় ভালো ভালো সম্পদগুলি জাকাত হিসাবে নিও না ভালো মন্দ মিক্স করে নিও যেহেতু তার সম্পদ ভালো মন্দ আছে তারপরে রসুলতলা বলেন ইত্তাকি দাওয়াতাল মাদুলুম হে মোয়াজবিন জবাল শোন তুমি মজলুমের বদুয়া থেকে বেঁচে চলো কারণ মজলুমের বদুয়া আর আল্লাহর আরসের মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহ আকবর সোহান মজলুম মুসাফির এক হলো মুসাফির আর এক হলো মজলুম মজলুমদের মধ্যে আলেম ওলামা বর্তমান সমাজে সবচেয়ে বড় মজলুম যে যা পারে তাই বলে যা যা মনে ধরে সে তাই করে মসজিদের ইমামের উপর চোখ রাঙানি মসজিদের মুআজিনকে ধমকানো আলেমোলামার সাথে বেয়াদবি এগুলি একদম পানি ভাত পান্তা ভাত পরিণত হয়েছে সৈন্যরা করে জালেমের দল আলেমদের নিঃশ্বাস বড় বিষাক্ত গোখরো সাপের চেয়েও বেশি ভয়ানক আলেমদের নিঃশ্বাস কোন আলেম যদি কোন মুসাফির যদি তোমার উপর নিঃশ্বাস ফেলে দুনিয়া আখেরাতে তুমি ধ্বংসপ্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নাই আমাদের দিনী ভাই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ রাহু وبارك الله في علمه وحياته وإيمانه وأعماله اللهم آمين তিনি আমাদের দিনী ভাই এবং মহাব্বতের ব্যক্তি মাসলাগত বিষয়ে কিছু উনিশ কুড়ি দ্বিমত সেটা ভিন্ন ব্যাপার এটা থাকতেই পারে এটা সমস্যা নয় এটা থাকতেই পারে মানুষের উজহাতে নজর বুঝ ব্যবস্থা কম বেশ হয় সালাফের সালিহদের মধ্যেও ছিল সাহাবায়কেরামদের মধ্যেও বুঝের কম বেশ উনিশ কুড়ি এরকম ছিল ও মোহাতুল মোমেনিনদের মধ্যে পারস্পরিক কিছু তাহারিস বা ঈর্ষা যেটাকে বলা হয় রিপ্তা সেগুলি ছিল এটা থাকতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার এটা এমন কোন কঠিন কাজ নয় দিনের মাসলা দিনের মাসলা যেটা সেটা আমার বাবা যদি ভুল করেন তা আমি সেই ভুলকে সমর্থন করতে পারি না সেখানে আমার সংশোধনী থাকবেই এটাই হলো স্বাভাবিক কথা বন্ধুগণ শেখ আব্দুল আজাক বিন ইউসুফ সাহেবের উপরে যারা আক্রমণ করলেন কে করেছেন কিভাবে করেছেন এগুলি আমি দেখিও নাই বলতেও পারব কারণ অনুমান করে কথা বলে ইসলামে বিলকুল হারাম তবে যে এলাকায় সেই আক্রমণ হয়েছে সেই এলাকাবাসী দায়ী কারণ একজন আলেম মেহমান তাকে প্রোটেকশন দেওয়া তার খোঁজখবর নেওয়া এমন পরিবেশে নিয়ে যাওয়া যেখানে নেওয়া উচিত যেখানে সমস্যা সংকুল প্রয়োজনে সেই পরিবেশ থেকে তাকে নিরাপদ দূরত্বে রাখা এখন তো নেটের মাধ্যমে সব কথা সব জায়গায় পৌঁছে যায় সশরীরে আমার যাওয়া জরুরি নয় যাই হোক যা ঘটেছে ঘটেছে এখন শুরু হয়েছে এক শ্রেণীর লোকের ভিতরে এটা নিয়ে রাজনীতি কে প্রতিবাদ করলো কে করল না কে কি বলল কে বলল না আমি আশ্চর্য হচ্ছি একই সংগঠনের লোক একই দলের লোক একজন তীব্র প্রতিবাদ জানাচ্ছে আর বলছে যে এই কাজটা আহ্লাদিসরাই করেছে আহলাদিসরাই করেছে কারণ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবকে আহলাদিসেরা তথাকথিত আহলাদিস শব্দটা যোগ দিতে হবে এখানে তারা কথিত আহলাদিস কিন্তু খারিজি আকিদায় তারা বিশ্বাসী আহলাদিস আকিদার মধ্যে অনেক ক্ষেত্রে ভাইরাস ঢুকে গেছে সেই ভাইরাসগ্রস্ত কিছু লোক তাকে খোদবার মেম্বার থেকে শক্তি প্রয়োগ করে নামিয়েছে অনেক আগের ঘটনা তো উনি আবেগপ্রবণ হয়ে সেই কথাটা বলেছেন যারা আমাকে নামিয়েছিল তারাও নামধারী আহলাদিস বা আহলাদিস নামে পরিচিত কিন্তু আসলে আহলাদিস মানহাজ ও আকিদা থেকে সে অনেকটা দূরে এদেরই আর লোক সমবেদনা জানাচ্ছে ভাবখানা দেখে সেই কারবালার সেই ঘটনা মনে পড়ছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানুকে চিঠি দিয়ে ডেকে নিয়ে তারা শিয়ারা ঘরে কোনায় বসে রইল আর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানুকে যখন শহীদ করা হলো তখন এই শিয়ারাই আবার হাই হোসেন হাই হোসেন বলে মাতম শুরু করল কি বুঝবেন আপনি বুঝার কায়দা নেই কারণ ফেতনা চলছে ফেতনার জামানায় ফেতনা মানে হলো জাল এই কথাগুলি বলার উদ্দেশ্য হল এই আপনি যদি না বুঝে মন্তব্য করেন আল্লাহর আদালতে আপনার বিচার হবে দুনিয়াতে আখেরাতে মন্তব্য করার অধিকার নেই আর এক বেয়াদব লিখে দিয়েছে যে আমানুল্লাহ মাদালিকে রিমান্ডে নিয়ে যাও তাহলে আব্দুল রাজাক সাহেবকে আক্রমণ করেছে কে তা বোঝা যাবে আপনাদের বিশ্বাস হয় যে আমানুল্লাহ মাদানি আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের আক্রমণের সাথে জড়িত ভাই আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের আক্রান্তর খবর শোনার সাথে সাথে আমরা চোখের পানি সংবরণ করতে পারলাম না আমি মন্তব্য করেছিলাম আব্দুর রাজাক সাহেব মায়ের খেয়ে যতটা কষ্ট পেয়েছেন আমরা তা শুনে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তারপরে প্রথম প্রোগ্রাম ছিল শরীয়তপুর সখীপুর থানা সরকার বাড়ি জামে মসজিদ শরীয়তপুর জেলা সখীপুর থানা সরকার বাড়ি আহলাদিস জামে মসজিদ খুকা সরকারের মসজিদ সেই মসজিদে জোরালো তীব্র প্রতিবাদ আমি জানিয়েছি কালকে এক লোক বলছে ও আপনারা আন্দোলনের লোক তো তাই দলের লোক হিসাবে আপনারা এখনো প্রতিবাদ করলেন না তাহলে প্রতিবাদ করিনি আপনি জানলেন কি করে বলছে আমরা তো মিডিয়ায় পেলাম মিডিয়া যার দরকার মিডিয়া কাঁধে করে নি ঘুরে বেড়ায় মিডিয়ার তো আর কামই করি না অধিকাংশ মিডিয়ার লোকেরা এই মিডিয়াদের ব্যবসা বাণিজ্য করে খায় লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে মিডিয়া দিয়ে এদের বিরুদ্ধে কথা বলাতে এখন মিডিয়ার আমার ধার ধারে না কারণ আমার বক্তব্য চলছে কোরআন হাদিসের আর নর্তকী মহিলা নাচবে এসে ওখানে অ্যাড দেবে ওই বক্তৃতার কি দরকার মিডিয়াকে আমার বক্তৃতা তোলে আর না তোলে দেয় আর না দেয় আমি জানি না আমি ও ধারও ধারি না প্রতিবাদ আমি তীব্র জানিয়েছি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি ভালো করে শোনেন ইতিহাস পাকিস্তানের প্রখ্যাত দিন একাধিক বিষয়ে ডক্টরেটকারী মদিনা ইউনিভার্সিটিতে যাকে ফাইনাল পরীক্ষার রেজাল্ট হওয়ার আগেই সার্টিফিকেট দেওয়া হয়েছিল শেখ বিন বাজ রাহেমাউল্লাহ বলেছিলেন এহসান এলাহি জহির ফেল করবে এটা আমাদের হিসাবের বাইরে পাকিস্তানের আঞ্জুমান আহলাদিসের নেত্রী নেতা আহলাদিস আঞ্জুমান আহলাদিসের নেতা এহসান আলহি জহির রাহেমাহুল্লাহ তিনি এক কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে একটা ফুলদানিতে ফুলের তোড়া নিয়ে এসে তার হাতে দিলেন ছোট্ট বাচ্চা মেয়ে ওই গেটের মধ্যে দাঁড়ানো শায়েকের কাছে আসার চেষ্টা করতেছেন স্বেচ্ছাসেবকরা ধরে আটক করে বাধা দিয়ে রেখেছে যেতে দিচ্ছে আল্লাহ এসান এহসান আলী জহির রহমাউল্লাহ বক্তৃতা দিতে দেখতে পেলেন একটা ফুটফুটে বাচ্চা নিষ্পা নাবালক নাবালিকা একটা ফুলের তোরা সাহেবকে দিতে চায় খুব আগ্রহ বলে উনকে আনে দো আসতে দাও স্বেচ্ছাসেবকরা ছেড়ে দিলেন এহসান জহির রাহেমুল হাতে ফুলের তোরা বাচ্চাটা দিলেন উনি ফুলের তোরাটা নিয়ে টেবিলে রেখে বক্তব্য আবার পুনরায় চালু করলেন কিছুক্ষণের মধ্যেই ওই ফুলের ভিতরতে টাইম বোমা বিস্ফোরিত হল টাইম বোমা বিস্ফোরিত হয়ে আল্লাহ এহসান আলহ জহির স্টেজ থেকে ছিটকে প্রায় তিরিশ মিটার দূরে সিটে দেওয়া করলেন এত পাওয়ারফুল বোমা ছিল বারো তেরো জন আলেম স্টেজেই মারা গেছে আল্লাহ আকবর তারপরে অনেক লম্বা ঘটনা ওগুলি বলতে গেলে খুদ্ায় কোলায় না স্বেচ্ছাসেবকদের কাছে ভিডিও ফুটেজ ছিল সেই ভিডিও ফুটেজ প্রশাসনের কাছে দেওয়া হল যে এই মেয়েটাকে শনাক্ত করলে একে ফুলদানি কে দিয়েছিল তাহলে পরিষ্কার বোঝা যাবে কিন্তু প্রশাসন ধামা চাপা দেওয়ার জন্য সেটাকে অমিট করে দিল আর কোনো বিচার করল না ছাগল মারলে বিচার হয় গরু মারলে বিচার হয় মুরগি মারলে বিচার হয় আলেমের গায়ে হাত তুললে বিচার হয় না আল্লাহ পাক বিচার করলেন সেই পাকিস্তানের প্রেসিডেন্টের আসমানের মধ্যে বিমান ক্রাসিংয়ে সেই নেতা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন তার লাশও খুঁজে পাওয়া গেল শুনে রাখো প্রশাসন কোন আলেমের উপর নির্যাতন হবে আর নীরব দর্শকের ভূমিকা তোমরা পালন করবে যাচ্ছে তাই মনে করো না দুনিয়াতে বিচার তোমাদের না হলেও আখেরাতে অবশ্যই বিচার হবে আলাই সাল্লাহ কামিল হাকিমিন আল্লাহ কি মহান বিচারকদের বিচারক নন আল্লাহ পাক অবশ্যই বিচারক আমি আমার দিনী ভাইদেরকে বলতে চাই আপনি ইমান হারা হবেন না আপনার আমলকে নষ্ট করবেন না আপনার প্রতিবাদ করার যতটুকু ক্ষমতা আছে আপনি ততটুকু প্রতিবাদ করুন কে করেছে না করেছে তার জবাব দিয়ে আপনাকে করবে না আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছে তোমাকে বল আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারবো ততটুকু বলবো বন্ধু বন্ধুগণ আলের নির্যাতনের সিলসিলা চালু হয়েছে তবে শুনে রাখো হে বেদাতির দল শুনে রাখো হে বাতিলের দল শুনে রাখো হে নাস্তিকের দল শুনে রাখো হে বামপন্থী এবং রামপন্থীর দল কোন আদর্শকে লাঠি ছোটা দিয়ে মোকাবেলা করা সম্ভব নয় পৃথিবীতে কোন আদর্শকে মোকাবেলা করতে হলে তার চেয়ে বেশি পাওয়ারফুল আদর্শ নিয়ে দাঁড়াতে হয় আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে সম্ভব আদর্শের মোকাবেলা লাঠি দিয়ে সম্ভব নয় শক্তি প্রয়োগ করে কোন আদর্শের মোকাবেলা করা সম্ভব নয় আমরা যারা আদর্শবান বলে দাবি করছি তারা এক্ষেত্রে খানিকটা আপনার আবেগ প্রবণ হয়ে পড়ছে মেরাজ সম্পর্কে আলোচনায় হাদিস যে পাঠ করেছি সেই মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাম বললেন লাতরণী কামা আতরাতিন্না সারা ইসাবন মারিয়াম হে আমার উন্মতেরা শোনো আমাকে তোমরা উচ্চ আসন দিতে দিতে বেশি মর্যাদাবান বলতে বলতে ওইভাবে আমাকে উপরে তুলে দিও না যেমন ভাবে মারিয়াম তনয় ঈসা রুহুল্লাহ আলহি সালামকে নাসারাগণ আল্লাহর বেটা বানিয়ে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 কত বড় হাতি আমাদের সিলেবাসও ছিল বাপ রে বাপ কত বড় হাতি হাতিম বাই হাতির চরে বাঘ ভালুক শিকার করে বাপরে বাপ এটা কুফুরি কালাম শেরকি কালাম তারপরে এক শ্রেণীর যুবকের ও মাই oh গড কিছু দেখলে ও মাই গড এটাও শরীয়ত সম্মত নয় সুবাহান আল্লাহ বলে কি আশ্চর্য কথা সুবাহান আল্লাহ এটা হয় কি করে মেরাদের ঘটনা কি আশ্চর্য না স্বাভাবিক আশ্চর্য আল্লাহ তাই সুবাহানা দিয়ে শুরু করলেন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদু দিয়ে আল্লাহ শুরু করতে পারতেন মিরাজের ঘটনা আশ্চর্যজনক আমার আল্লাহ শুরু করলেন সোবাহান আলী সোবাহান আল্লাদি আসলাম ইয়াবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সাত আসমানের উপরে পাড়ি দিয়ে নবী সালাম আল্লাহর মেহমান হয়ে সিদ্ধাতুল রুম তাহা পার হয়ে আল্লাহর আর সে মোয়াল্লা পর্যন্ত পৌঁছে গেল আল্লাহর আরস পর্যন্ত নবী পৌঁছে গেলেন আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হয়নি আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে রসুলামকে জিজ্ঞেস করার জন্য বলে সত্তর হাজার পর্দার আরাম থেকে কথা হয়েছে সত্তর হাজার নূরের পর্দা তার আড়ালে আল্লাহ ছিলেন আমি এ থেকে কথা বলেছি কথা সরাসরি হয়েছে মাধ্যম দিয়ে নয় সোবাহান আল্লাদি আসরা লাইলাম মিনাল হারাম পবিত্রতা সে আল্লাহ যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করালে আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন সোবাহান আল্লাদি আসরা বেরাসুলিহি আসরা নাবিহি আসরা হাবিবিহি নবী রসুল হাবিব কোন শব্দ বললেন কি বলেন সাত আসমানের উপরে নবী পৌঁছে গেছেন আল্লাহর দাওয়াতে আর আল্লাহ তাকে আর সে আদিম পর্যন্ত যাওয়ার ক্ষমতা দিয়েছেন এত দূর জার্নি করেও বান্দা বান্দাই রয়ে গেছে বান্দা আল্লাহর সমকুল তুল্য হতে পারে ওয়াইন আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি আসমান থেকে মেহমান আসে নবীর বাড়িতে আপনার বাড়িতে যদি বিদেশি মেহমান আসে আপনার গ্রামের লোক বলবে রে অমকের বেটা অনেক দামি হয়ে গেছে রে বিদেশি লোক আসা যাওয়া করতে পারে বিদেশি মেহমান আপনার বাড়িতে আসলে গ্রামবাসী তখন কানাকানি করে অমকের বেটা লেখাপড়া করে অনেক পাওয়ারফুল বিদেশি লোকের সাথে তার বন্ধুত্ব বিদেশি লোক তার বাড়িতে মেহমান আসে সরকারি লোক তার বাড়িতে মেহমান আসে আল্লাহর স্পেশাল মেসেঞ্জার নবীর বাড়িতে আসে কত বড় পাওয়ারের কথা তারপরে আল্লাহ ওখানেও বান্দা ব্যবহার করছে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا তারপরে যে কালেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করি ওখানে কি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান ওয়া রাসূলুহু ওয়া তাহলে নবী আল্লাহর বান্দা নবীর মর্যাদা বাড়াতে বাড়াতে নবীকে আল্লাহর সমতুল্য বানাবার সুযোগ নাই আপনার সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আপনাকে শত্রুতার নিম্ন স্তরে পৌঁছাবার সুযোগ আমার নেই আপনার ভালো আপনাকে বাঁচতে বাঁচতে আপনাকে মাথায় তুলে নিয়ে দেবতা বানাবার সুযোগও নেই ভালো এবং মন্দ ভালোবাসার মাপকাঠি যাদের কাছে থাকে না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য ভালোবাসার মাপকাঠি থাকা চাই আল্লাহ পাক বলছেন ওই যে চোদ্দই ফেব্রুয়ারি ও কি ভালোবাসা দিবস না ওরা হলো ওরস যেমন মুসলমানদের অমক বাবার জন্মদিবস তো ওটা হল সেন্ট সাধক খ্রিস্টানদের যারা সাধক তাদেরকে সেন্ট বলা হয় সেন্ট লাভ ডে সেন্টের ভালোবাসার দিবস সেন্টের ওরস ওরস মানে বাসর ওরস মানে বাসর বাসর ঘর বাসর ঘরের নাম ওরস ওরস কেন হয় যেদিন পীর সাহেবরা মরে ওদিন ওরস হয় কেন কারণ পীর সাহেবরা সারা জীবন আল্লাহর সাথে প্রেম করে আল্লাহ প্রেমিক বলে না আল্লাহ প্রেমিক আশেকে এলাহি আশেকে রসুল সারা জীবন আল্লাহর সাথে প্রেম করে প্রেম করে করে করে যেদিন মরে যায় সেদিন এই আত্মা পরমাত্মার সাথে মিলন হয় আর ওই মিলন যেই রাতে হয় ওই রাতের নাম বাসর ওটাকে আরবিতে বলে ওরস ওরস মানে হলো বাসর ঘর ওই জন্য পীররা যেদিন মরে ওই মরার দিনটাকে ওরস বলা হয় ওই দিন কেন্দ্র করে ওরস মাহফিল করে তারা ধরেন না তো বাংলায় বললে তাহলে ধরত ফাতেহা ইয়াজ দহম আর ফাতেহা দোয়াজ দহম ইয়াজ দহম মানে একাদশী আর দোয়াজ দহম মানে দ্বাদশী বাংলায় বলে একাদশী আর দ্বাদশী তো যদি আপনি বলতেন একাদশী একাদশী ফাতেহা তো বলতে বলে হিন্দুরা একাদশী পালন করে আমরা আবার কিসের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 মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে ইহেব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক পরিমাণ ভালোবাসেন নবীকে গালি দিলে অন্তরে ব্যথা লাগে না আল্লাহকে গালি দিলে অন্তরে ব্যথা লাগে না নবীকে গালি দিল কে ধরা পড়ল না আল্লাহকে গালি দিল কে ধরা গেল না প্রশাসনকে আমরা বুঝতে পারিনি আপনারা ধরে দেন বিচার করব কিন্তু তোমার নেতা নেত্রীকে গালি দিলে তখন ধরা পড়ে নবীকে গালি দিলে ধরা পড়ে না বিচার তোমারও হবে সবুর করো বিচার তোমারও হবে নবীকে গালি দিলে অন্তরে ব্যথা লাগে না আল্লাহকে গালি দিলে অন্তরে ব্যথা লাগে না আলেমকে গালি দিলে মনে ব্যথা লাগে না বাপকে গালি দিলে কলিদাস জ্বলে যায় বিচার তোমারও হবে আলেমকে ভালোবাসতে পারো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 গালি দিল আর আপনি গাড়ি ভাঙচুর করবেন তা আমি বলিনি কিন্তু কলিদের জ্বালাপুরা হওয়া উচিত জ্বালাপুরার কারণে নবীর শিখারা পদ্ধতিতে প্রতিবাদ করা উচিত পদ্ধতি যদি নবীর শিখানো না হয় তাহলে সে প্রতিবাদটা অন্যায় হয়ে যাবে বন্ধুগণ তাই আসুন আমরা সেই মেরাজের মহান শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা গ্রহণ করি রসুলাম মেরাজে গেলেন কোন মাসে তার কোন মাসেরও হিসাব নেই হাদিস পুরাণে সব তারিখ দিন উল্লেখ নেই মেরাজের মাস এবং দিন উল্লেখ নেই বাংলাদেশের মানুষ অনেক কিছু জানে নবী বলেন লাইলাতুল কদর কখন হবে আমি জানি না তবে রমজানের শেষ দশকের বেদর রাত্রিতে খুঁজে নিও বাংলাদেশ সরকার জানে সাতাশ তারিখে লাইলাতুল তাই ছুটিতে সরকারি আর বাংলাদেশের হুজুরা জানে মৌলবীরা জানে যে সাতাশ তারিখে লাইলাতুল কদর তাই খতমের ব্যবস্থা করে বন্ধুগণ তাই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 এটা বিরাট ফজিল আর পাঁচ অক্ত সালাদ দিলেন সালাতের খবর নেই সালাতের খবর নেই মেরাজের রাত নিয়ে বানাওয়ার এবাদত নিয়ে আজকে আমার দেশের লোক টানাটানি করছে মেরাজ থেকে তো সেই সালাদগুলিকে ঠিক করুন জেলখানা থেকে প্রখ্যাত আলেমী দিন ঘোষণা দিয়েছেন জেলখানায় বসে ঘোষণা দিয়েছেন ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সারের সালাতুর রসুল বইটা বাংলার প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে পৌঁছানো উচিত আমি বলিনি কে বলেছেন জেলখানা থেকে প্রখ্যাত আলেম দিন তিনি ঘোষণা দিয়েছেন আমরা সালাদটাকে ঠিক করি পাঁচত্ব সালাতের গুরুত্ব দেই সেটাকে পাবন্দ হই তার প্রতি তাহলে মেরাজের আসল মেরাজের আসল যে নিগুর তত্ত্ব তত্ত্ব মেরাজের যে মূল উদ্দেশ্য সেটাই সাকসেসফুল হবে বেদাত দিয়ে সেরেক দিয়ে মেরাজ কেন্দ্র করে যে কি বলে মাস রজব এই রজব মাস শুরু হবে আর শুরু হবে বেদাতের হিরিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন ওয়াফিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন